বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াল শপথ উষার ওয়ালায়ালিন আশর শপথ দশ রজনী ওয়াশ-শাফঈ শপথ জোর ও বেজোড়ের ওয়াল্লাইলি এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে নিশ্চয় ইহার মধ্যে শপথ রইয়াছে বোধ সম্পন্ন ব্যক্তির জন্য তুমি কি দেখো নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের ইরামাযাতিল ইমাদ ইরাম গোত্রের প্রতি যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের التي لم يخلق مثلها في البلاد যাহার সমতুল্য কোনো দেশে নির্মিত হয় নাই وثمود الذين جابوا الصخر بالواد এবং সামুদের প্রতি যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল وفرعون ذي الأوتاد এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি যাহারা দেশে সীমা লঙ্ঘন করিয়াছিল এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কষাঘাত হানিলেন إن ربك لبالمرصاد তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষ তো এইরূপ যে তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিজিক সংকুচিত করিয়া তখন সে বলে আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন كلا بل لا تكرمون اليتيم না কখনো নয় বরং তোমরা ইয়াতিমকে সম্মান করো না ولا تحاضون على طعام المسكين এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেলো এবং তোমরা ধন সম্পদ অতিশয় ভালোবাসো كلا إذا دكت الأرض دكا دكا ইহা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হইবে وجاء ربك والملك صفا صفا এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিস্তা গণ وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে তখন এই উপলব্ধি তাহার কি কাজে আসিবে يقول يا ليتني قدمت لحياتي সে বলিবে হায় আমার এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম فيومئذ لا يعذب عذابه احد সেই দিন তাহার শাস্তির মতো শাস্তি কেহ দিতে পারিবে না ولا يوثق وثاقه احد এবং তাহার বন্ধনের মতো বন্ধন কেহ করিতে পারিবে না يا أيتها النفس المطمئنة হে প্রশান্ত চিত্ত তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়ে আসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হইয়া আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে